কারা রইল কপাট ভেঙে ফেল কর রেল পার রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজা তোর নিশান হলুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হোকাপাট কারা রইল হোকাপাট ভেঙে ফেল কর রেল পার রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজাতর পলয় বিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর ভেদি কারা কারা ভেঙে ফেল কর রক্ত পুজোর পাশান গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা হা হা পায় হাসি হা হা হা পায় হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিকায় হিন তথ্যকে রে কারা রই লৌহ কপাট কারা রই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপান রক্ত জমা শিকল পুজোর পাশার বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান পলয় বিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদি কারা রই লৌহ কপাট কারা রই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপান রক্ত জমা শিকল পুজোর পাশান বেদি ওরে ও পাগলা ভোলা ধীরে দে প্রণয় দোলা ওরে ও পাগলা ভোলা ধীরে দে প্রণয় দোলা গারদ গুলা ঝরছে ধরে হাজ কাটানে মারো হা খায়দারি হক মারো হা খায়দারি হক কাঁদনে দুনদুনি ডাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রই লৌহ কপাট কারা রই লৌহ কপাট ভেঙে ফেল করলে রেলো রক্ত জমা শিকল পুজোর পাশার বেদি ওরে তরু নিশান ওরে তরু নিশান বাজাতর পলয় বিশান ধ্বংস নিশান ওরূপ প্রাচীর প্রাচীর বেদি কারা রই লৌহ কপাট কারা রই লৌহ কপাট ভেঙে ফেল কর এলোপাট রক্ত জমাট শিকল পুজোর পাশার বেদি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসেখি কি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসেখি কি দের দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী লাথিমার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পারি কারা রইল উপকপাট কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমার শিকল পুজোর বেদিন ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদি কারা রইল কারা রইল ভেঙে ফেল রক্ত জমার শিকল পুজোর পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান নিশান ধ্বংস নিশান অনুরূপ প্রাচীর প্রাচীর বেদি কারা রই লৌহ কপাট কারা রই লৌহ কপাট কারা রই লৌহ কপাট কারা রই লৌহ কপাট কারা রই লৌহ কপাট কারা রই লৌহ কপাট www.onibus.in